ওগো চির পুরানো চান ওগো চির পুরানো চান তুমি চির দিবস এমনি থেকো আমার এই ওগো চির পুরানো চান ওই পুরানো হাসি পুরানো সুধা মিটায় মমো পুরানো ক্ষুধা পুরানো হাসি পুরানো সুধা মিটায় মম পুরানো ক্ষুধা নূতন কোন চকর যেন পায় না পরশাদ ওগো চির পুরানো চা